আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একচল্লিশ নম্বর জাল হাদিস যেটি সেটি হল দরুদে না দে আলী আরেকটি হলো দোয়ায়ে না দে আলী নাম শুনছেন এটা এই জাল হাদিসগুলো বাংলাদেশের কোন কোন অঞ্চলে খুব প্রসিদ্ধ আবার কোন কোন অঞ্চলের মানুষ জানে না অনেক জাল হাদিস আছে আপনার নোয়াখালী চট্টগ্রাম ওই অঞ্চলে খুব প্রসিদ্ধ আবার দেখা যাবে যে উত্তরবঙ্গের মানুষ শুনে অনেক আবার অনেক জাল হাদিস আছে উত্তরবঙ্গে খুব প্রসিদ্ধ অথচ ওই অঞ্চলের মানুষ শুনে নাই এরকম জাল হাদিস আছে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন খুব প্রসিদ্ধ এই জাল হাদিসটা বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে ব্যাপক প্রচলিত যে এটা হলো দরুদে না দে আলী আরেকটা হয় দোয়ায়ে না দে আলী আমাদের বাংলা ভাষা একটা বই আছে ন্যাক আমল ন্যাক আমল নাম শুনছেন না এক সময় আমাদের দেশের মুসলমানদের ঘরে ঘরে মকসুদুল মমিনিন ন্যাক আমল তারপরে দোয়ায় গামজুলাস এরকম কিছু বই প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে থাকত এই বইগুলোর মধ্যে অসংখ্য জাল হাদিসের বিস্তার ঘটানো হয়েছে তো এই ন্যাকামল বইয়ের মধ্যে এই দরুদে না দে আলী এবং দোয়ায় না দে আলীর বর্ণনা আছে এখানে একটা হাদিসও বানানো হয়েছে এই দরুদে না আলী এবং দোয়ায় না আলীর পক্ষে একটা হাদিস বানানো হয়েছে হাদিসটা হলো না দে আলিয়ান তোমরা বিপদ আপদে পড়লে আলীকে ডাকো কাকে ডাকো আলীকে ডাকো মুজহিরান মুজহিরাল আজায়েব এবং আলীকে ডাকলে তুমি আশ্চর্যজনক ফলাফল পাবে তোমার বিপদাপদে সমস্যায় আলীকে তোমার সাহায্যের জন্য সামনে পাবে ইয়া মোহাম্মদ ডাকার সময় বলবা হে মোহাম্মদ আপনার নবুয়তের উসিলায় বেলায়াতিকা ইয়া হে আপনার এই হাদিসটা সম্পূর্ণ শিয়াদের বানানো একটা জাল হাদিস এবং সেরেকি জাল হাদিস আল্লাপাক কোরআনে কারিমে অসংখ্য আয়াত নাজিল করছেন শুধু যা দরকার সাহায্য চাইতে হবে কার কাছে একমাত্র আল্লাহ সুবানতালার কাছে রাসুলের কাছেও সাহায্য চাইতে আল্লাহ নিষেধ করছেন কোন মাখলুকের কাছে কোনো সাহায্য চাওয়া যাবে না যা দরকার একমাত্র আল্লাহ সুবানতালার কাছে চাইতে হবে সেখানে ডাইরেক্ট বানানো হয়েছে না দে আলিয়ান আলীকে ডাকো বিপদে পড়লে আলী তোমার বিপদ দূর করে দিবে অনেকে হয়তো এই হাদিস শোনেন নাই কিন্তু এই হাদিসের আমল চোখে দেখছেন দেখবেন যে কিছু ধাক্কা দেওয়ার দরকার দশ বিশ জন মলে একসাথে মিলে কি বলতেছে ইয়া আলী সেরেক ডাকবে ইয়া আল্লাহ আল্লাহকে ডাকবে আল্লাহকে না ডেকে ডাকতেছে কাকে ইয়া আলী ওই যে না দে আলী আলীকে ডাকো এই হাদিসের আমল বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে আছে এই আমল কিন্তু আলীকে ডাক দেওয়ার আমল এটা হাদিস না জানলেও আলীর আমল কিন্তু জারি আছে দেখবেন যে ইয়া আলী বলে ডাকবে তারপরে যারা তাবিজের ব্যবসা করে তাবিজের কিতাবগুলো খুলে দেখবেন অনেক বড় বড় দরবারের তাবিজের কিতাব দেখবেন সেই তাবিজের কিতাবের মধ্যে লেখা আছে ইয়া আলী দেখবেন অনেক তাবিজের মধ্যে লেখা আছে ইয়া বাবাকর ইয়া ওমর ইয়া আলী ইয়া ওসমান এরকম লেখা আছে আবার কোন কোন জায়গায় লেখা আছে শুধু ইয়া আলী তাবিজের মধ্যে সেরেক আলীকে ডাকা হচ্ছে আলীকে ডেকে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আশ্রয় চাওয়া হচ্ছে আলী কেন্দ্রিক শিয়ারা আলী রাজি আল্লাহ তালুকে অতিভক্তি করতে গিয়ে সিরকের পর্যায়ে শিয়া সম্প্রদায় চলে গেছে এবং যত সেরেকের উৎপত্তি অধিকাংশ সেরেকের উৎপত্তি শিয়া সম্প্রদায় থেকে তারাই সেরেকের কারখানা এই আলী রাজিয়াল্লাহ তালু কেন্দ্রিক তারা অসংখ্য সেরেক আবিষ্কার করেছে আজকে দেখেন আমরা সুন্নি অথচ সুন্নিদের মধ্যে শিয়ার প্রভাব কত বিস্তার লাভ করেছে শিয়াদের এই আকিদা আলী রাজিয়াল্লাহ কেন্দ্রিক যত আকিদা আছে সব সুন্নিদের মধ্যে চলে আসছে বাংলাদেশের যত নাম আছে দেখবেন আলী কেন্দ্রিক নাম অসংখ্য নাম নূর আলী তারপরে মোহাম্মদ আলী আরো কত আলী সব নামের শেষে হয় আলী আছে না হয় হাসান আছে না হয় হোসাইন আছে পুরুষের নাম যা আছে অধিকাংশ নাম দেখবেন শেষে হয় আলী না হয় হাসান না হয় হোসাইন মানে শিয়াদের এই এই আকিদা সুন্নিদের মধ্যে বিস্তার আর মহিলাদের নামের শেষে খাতুন খাতুন আছে না আমেনা খাতুন ফাতেমা খাতুন অমুক খাতুন সব খাতুন এই খাতুনও শিয়াদের থেকে আসছে খাতুনে জান্নাত তারা ফাতেমা রাজি আল্লাহ তালার উপাধি দিচ্ছে খাতুনে জান্নাত এটা ফার্সি শব্দ খাতুন ওই খাতুনটা আবার আমাদের মহিলাদের মধ্যে চলে আসছে সব খাতুন ইসলামের মায়ের নাম ছিল কি আমেনা আমেনা খাতুন ছিল নাকি তো অথচ আমাদের দেশে দেখেন আমেনা খাতুন তারপরে ইসলামের মেয়ের নাম হলো ফাতেমা কিন্তু আমাদের দেশে কি ফাতেমা খাতুন ফাতেমা বেগম ফাতেমার সাথে আরো আছে তারপরে এইভাবে নবী ইসলামের স্ত্রীর নাম আয়সা আয়সার আগে পরে কিচ্ছু নাই কিন্তু দেখা গেছে আমাদের দেশে কি আয়সা খাতুন এই যে খাতুনের আবিষ্কার এটাও শিয়াদের আবিষ্কার এই শিয়ার প্রভাব মানে আমাদের এই অঞ্চলে এত ব্যাপক বিস্তার লাভ করেছে এই শিয়া প্রভাবেরই ফসল হইল দরুদে না দে আলী দরুদে দোয়ায় না দে আলী এজন্য মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ তার কিতাব আল আসরারুল মারফুয়ার দুইশত পঁয়ষট্টি এবং ছেষট্টি নম্বর কিতাবে তিনি বলছেন যে এটা শিয়াদের বানানো একটা সনদবিহীন মিথ্যা জাল বানোয়াট হাদিস এবং এই দরুদ এবং এই দোয়া যদি কেউ পড়ে সম্পূর্ণ সেরেক এবং এই দোয়া পড়ে আমাদের দেশে অনেক এলাকা আছে এই দোয়ায় না দে আলী দরুদে না দে আলী পড়ে